السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد والصلاة والسلام على من بعد وقال الله تعالى في كلامه نبی اللہ الحميد قال أن حذيفة رأى رجلا لا يتم الركوع والسجود فلما قاد صلاته دعاه فقال له حذيفة ما صليت قال وأحسبه قال ولو مت مت على غير الفطرة التي فطر الله محمد صلى الله عليه وسلم رواه البخاري প্রশংসা একমাত্র মহান রাবুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা জমার মসজিদে আসতে পেরেছি কোরআন সই হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি যে মহান রাবুল আলমিন আমাদেরকে এখানে আসার কোরআন সই হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন তারই জন্য জানাই শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর সলাত সালাম বর্ষিত হোক শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সাফিল মুজলিমিন রাহমাত আল্লিল আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলী সাল্লামের প্রতি ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সৈহাদিস বিশ্লেষণ পূর্বক নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সলাৎ আজকে তার পঞ্চম পর্ব আজকেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা এ পর্যায়ে আলোচনা করেছি সলাতের মধ্যে ফরজ কয়টা ওয়াজিব কয়টা এবং সুন্নত বিষয়গুলা কি কি আমরা এর বিস্তারিত আলোচনা করছিলাম রোকো সেজদা পর্যন্ত ফরজ আলোচনা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে তারই একটা অংশ আলোচনা হবে পাশাপাশি আজকে হচ্ছে তা দিলে আরকান বা ধীরস্থির ভাবে সলাৎ আদায় করা এবং শেষ বৈঠক অর্থাৎ ছয় এবং সাত নম্বর এই দুটো বাকি ছিল এই দুটো আলোচনা করেই আজকে আমি আমার সলাৎ সম্পর্কে আপাতত সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ ভাই এবং বন্ধুগণ আমরা হয়তো পবিত্র কোরআন এবং সই হাদিসের অকাট্য দলিল পাবার পরেও তা মানতে চাই না বা মানতে গিয়ে আমাদের ভিতরে অনেক সমালোচনার সৃষ্টি হয়ে যায় কারো বা মন খারাপ হয়েও যায় এজন্য বলছিলাম ইসলামের খুঁটিনাটি বলতে কোনো জিনিস নাই ভাই যা আছে সব পিওর সব এক নাম্বার খুঁটিনাটি জিনিস ইসলামে নাই তাই যদি থাকতো সায়দানা হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালানহু যখন আহত হলেন ঘটনাটি বর্ণনা করার মতো স্পৃহা আমার নাই তিনাকে যখন আবু লুলু তাকে আহত করলেন তার পেটের সবগুলা নারী কেটে গিয়েছিল জনগণ খুব হতাশা হয়ে গেল জনগণ তাকে কিছু খাদ্য পেশ করলো অর্থাৎ প্রথমে আঙ্গুরের রস আঙ্গুরের রস খাওয়ানোর সাথে সাথে উমারের আঙ্গুরের রস এই নারী ভুড়িতে বের হয়ে চলে যাচ্ছে ভিতরে প্রবেশ করছে না এরপরে তাকে যখন দুধ পান করতে দেওয়া হলো তখন দুধ বের হয়ে যাচ্ছে তখন জনগণ একেবারে ফাইনাল হতাশা হয়ে গেল উমার বুঝি আর বাঁচবেন না ওমার রাজি আল্লাহ তালানহু পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্যানেল করলেন ক্ষমতা হস্তান্তর করার জন্য অর্থাৎ ওমার ফারুক রাজি আল্লাহ তালানু বুঝতে পারছেন তিনি মারা যাবেন এজন্য কাকে এই খেলাফতের গুরু দায়িত্ব দিয়ে যাওয়া যায় তিনি স্থির করতে পারছিলেন না বলে পাঁচজনের উপর দায়িত্ব ন্যস্ত করলেন এই পাঁচজন থেকে একজন খলিফা উপযুক্ত হলো খলিফা নিয়োগ হলো তিনি ছিলেন হজরত ওসমান বিন আফফান রাজি আল্লাহ তালানহ হজরত ওসমান বিন আফফান রাজি আল্লাহ তালানহ হজরত ওমার বিন খত্তাব রাজি আল্লাহ তালান অসুস্থ অবস্থায় যখন কাতরাচ্ছিলেন একজন তরুণ যুবক ওমারের সামনে খুব ভালো ভাষণ দিলেন তাকে দেখতে গিয়ে বললেন ওমার তোমার হয়তো সময় চলে এসেছে তুমি শাহাদত বরণ করেছো তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না এটা তোমার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় ওমার তার কথাগুলো শুনল শোনার পরে ছেলেটি চলে যাচ্ছে তারপরে কিছু দূর যাওয়ার পরে ওমার তাকে ডাক দিলেন যে ওকে একটু ডাকো তো আমার কাছে ডাকার পর বললেন বৎস তোমার লুঙ্গিটা তোমার গিটের নিচে চলে গেছে কি বুঝলেন এটা তোমার তাকুয়ার পরিপন্থী আল্লাহর কাছে তোমার এটা সবচাইতে বড় বিষয় তুমি এজাবত যা বলেছো খুব মাসা আল্লাহ ভালো বলেছ কিন্তু তোমার লুঙ্গি কেন টাকনুর নিচে দেখেন উমার বিন খত্তাব রাজি আল্লাহ মুমূর্ষ অবস্থায় অথচ এই ভুলটা তার চোখে পড়ল আর সঙ্গে সঙ্গে সংশোধন করাই দিলেন আর আমরা সুস্থ মানুষ যদি এই ভুলটা সংশোধন করায় না দিই তাহলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন বলেন কিসের এত মহ আপনার প্যান্টটা ছোট করে কাটলে অসুবিধাটা কোন জায়গায় বলেন কোনো তো অসুবিধা মনে হয় না অতএব বলতে চাচ্ছি ইসলামী নাটি বলে কোনো জিনিস নাই আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সুরা হাজ বাইশ নাম্বার সুরা সাতাত্তর নাম্বার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা মানু হে ওর ওরকউ ওয়াসজুদু রুকু করো সেজদা করো ওয়াবুদু রব্বাকুম তোমাদের প্রতিপালকের ইবাদত করো অফালুল খয়রা সৎ আমল করো ভালো কর্ম করো আমলের মধ্যে যেন বেদাত সংমিশ্রণ না হয়ে যায় লাল্লাকুম তুফলিহন তাহলেই তোমরা সফল কাম হতে পারবে তা দিলে আর কান বা ধীর স্থিরভাবে সলাত আদায় না করলে সলাত হবে না যারা দ্রুত গতিতে সলাৎ আদায় করে তাদের সলাৎ হয় না নাবিয়া করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন মসজিদের বারান্দায় বসেছিলেন আর এই মুহূর্তে একজন সলাত আদায় করতেছিল হাদিসটির উল্লেখ রয়েছে সই বুখারি আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত প্রথম খণ্ডের সলাত অধ্যায়ের সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস নাবি করিম সাল্লাহ সাল্লাম বসেছিলেন আর ওই ব্যক্তি সলাত আদায় করে নাবিকে সালাম দিয়ে চলে যাবেন আল্লাহ নবী বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি তুমি সলাৎ পড়ো কারণ তুমি সলাৎ পড়ো নাই রসুল বললেন বললেন না যে তোমার সলাদটা আসলে ভালো হয়নি ঠিক করে পড়ো তা না বললেন সল্লি তুমি সলাদ পড়ো ফাইন্না কালাম তুসল্লি কারণ তুমি সলাদ পড়ো নাই ভাই বন্ধুগণ একটি কথা ভুলে যাবে এজন্য আমি বলে নিচ্ছি এর মাঝখানে যে আমি গত জুম্মাতে বলেছিলাম যে কাপড় এবং চুল গুটানো নিষেধ হাদিসটা ঠিকই আছে হাদিস যা আছে আমি তাই বলেছি কিন্তু এ ব্যাপারে যেটা ফতো আসছে যে এটা শুধু পুরুষের জন্য চুল বাঁধার কথা বলা হয়েছে নারীদের জন্য নয় নারীরা ইচ্ছা করলে চুল বেঁধেই সলাত আদায় করতে পারবে অসুবিধা নাই অথবা সেরেও করতে পারবে যদি বাড়ির ভিতর থাকে অর্থাৎ তাদের অসুবিধাজনিত কারণ যদি না ঘটে তাহলে তারা সেরে সলাত আদায় করতে পারবে আর যদি তারা মনে করে যে চুল বাধা ছাড়া এর জন্য সমস্যা হয় এজন্য আল্লাহ তালা তাদেরকে জুনুবি অবস্থায় চুল বাধা রাখার অনুমতি দিয়েছেন এই হাদিসটার উপর ডিপেন্ড করে আল্লামা নাসিরুদ্দিন আলবানি বলেছেন এটাই সঠিক যে মেয়েদের চুল বাদারা থাকলেও অসুবিধা নাই তবে কাসনিমা তিল তেল মাইলা অর্থাৎ উটের কুজের ন্যায় চুল বাঁধা থাকা যাবে না যেমন করে জাহিলি যুগের মেয়েরা উটের কুজের মতো চুল বাঁধত আর এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না তো যাবেই না লা ইয়াজিদ নাফি রিহা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না অতএব মহিলারা ইচ্ছা করলে তারা চুল বাঁধা অবস্থায় সলাৎ আদায় করতে পারবে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত ভুল হতে পারে আমার অথবা ভুল অর্থাৎ আমি এটা ভুল বুঝতে পারি এটাই স্বাভাবিক তবে সঠিকতার দিকে ফিরে আসাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি যদি হটকারিতা করতাম না হাদিস তো আছে হাদিস ঠিকই আছে চুল ছেড়ে দিতে হবে তবে সেখানে পুরুষের জন্য বলা হয়েছে এটা পুরুষের জন্য খাস এটা মহাদিসিন আলহামদুলিল্লাহ ভালো বোঝেন তো আমি বলছিলাম আর তারিখে এবার ফতো আসছে তা আমি বলছিলাম যে নাবিয়া করিম সাল্লা সাল্লাম বললেন সল্লি ফাইন না কালাম তু সল্লি তুমি সলাৎ পড়ো নাই তুমি সলাৎ পড়ো লোকটি আবার সলাৎ পড়ার জন্য দাঁড়ায় গেলেন সলাৎ পড়লেন পড়ার পর আল্লাহ নবীকে আবারও সালাম দিলেন আল্লাহ নবী বললেন সল্লি ফাইন না কালাম তু সল্লি দেখো তুমি সলাৎ পড়ো নাই তুমি আবার সলাৎ পড়ো তুমি সলাৎ পড়ো অতঃপর ওই ব্যক্তি সলাদ পড়ার পর আল্লাহ নবীকে যখন সালাম দিলেন আল্লাহ নবী আবার একই কথা বললেন সল্লি পাইন না কালাম তো সল্লি তখন ওই লোকটা বলতেছে অল্লাদি নাফসিবি আদি আল্লাহর কসম করে বলি আল্লাহ রসুল আপনাকে যিনি হক সত্য সহকারে পাঠিয়েছেন তার কসম করে বলতেছি আমি এর চাইতে ভালো করে পড়তে জানি না আল্লাহ মানি আর রসুল আল্লাহে আল্লাহ নবী আমাকে শিখাই দেন আল্লাহ নবী বললেন তুমি স্থিরভাবে চলাতে দাঁড়াবে তাকবিরে তাহারিমা দিবে এরপর রুকুতে গেলে প্রশান্তি সহকারে রুকু করবে এজন্য আমার আব্বাকে তিনবারের কথা বললে খেপে যায় হাদিস আছে ভালো কথা তোর তিনবার পড়া লাগবে কেন হাদিসে সই বুখারিতে আসছে না প্রশান্তি তোর মনে যখন প্রশান্তি আসবে ছেড়ে দিবি তিনবারের কথা বললে খেপে যায় বলে তোর মনে যখন প্রশান্তি আসবে তুই ছেড়ে দিবি এটাই তো হাদিসে আসছে হ্যাঁ আপনি প্রশান্ত সহকারে কি করবেন <clears throat> রুকু করবেন এরপর রাসুল বলছেন তুমি সেজদাতে যাবে প্রশান্তি সহকারে সেজদা করবে এভাবে তুমি তোমার সালাত পরিপূর্ণ করবে আর সলাতে কোরআন থেকে সহজ মতো যা তা পাঠ করবে নবিয়া করিম সাল্লাম এই কথা বলে দিলেন এবার আসুন হাদিসটির উল্লেখ রয়েছে বোখারি কিতাবুস সালাত আধুনিক প্রকাশনী তিনশো ছিয়াত্তর নম্বর আদিস হজরতে হুজাই পারাদি আল্লাহ তালাহ শাকিক রাহেমাহুল্লাহ আদিসটি বর্ণনা করছেন যে তিনি বলছেন রআ রজুলান হুজাইফা তারাদি আল্লাহ তালাহ আল্লাহ নবী সাহাবি হুজাইফা রাদি আল্লাহ তালাহ এক ব্যক্তিকে সেজদা করতে রুকু সেজদা করতে দেখলেন অর্থাৎ সলাত আদায় করতে দেখলেন লাইউতিম্মা রুকুয়া ওয়াস সুজুদা এই লোকটা রুকু ঠিক করে করতেছে না সেজদাও ঠিক মতো করছে না অর্থাৎ পরিপূর্ণ রুকু এবং সেজদা করছে না পরিপূর্ণ রুকু এবং সেজদা করছে না ফালাম্মা কদা সলাতিহু অতঃপর লোকটি যখন সলাৎ সমাপ্ত করল রাবি বলছেন যে লোকটি যখন সলাৎ সমাপ্ত করলো দোয়াহু ফাকল আল্লাহ হুজাইফাতান অতঃপর আল্লাহ নবী সাহাবি হুজাইফা লোকটাকে ডাকলেন অতঃপর বললেন মা সল্লাইতা তুমি সালাত পড়ো নাই মা সল্লাইতা তুমি সালাত পড়ো নাই রাবি বলছেন আব্দুল ইবনে শাকিক বলছেন মা হাসিবহু আমার মনে হয় হুজাইফা এ কথাও বলেছেন লাও মুত্তা মুত্তালা গায়রাল ফিতরাত আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বলছেন আমার মনে হয় হুজাইফা তাকে কথা বলেছেন লাও মুত্তা যদি তুমি এখন মারা যাও তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহ যে ফিতরাতের প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তুমি তার বিরুদ্ধাচরণ করে মারা যাবা ইন্নালিল্লাহে ও ইন্নাইলাহে রজিউন তাহলে কি করে বলেন যে পায়ে পা মেলানো খুঁটিনাটি ব্যাপার কি করে বলেন জোরে আমিন বলা খুঁটিনাটি ব্যাপার কি করে বলেন বুকের উপর হাত বাঁধা খুঁটিনাটি ব্যাপার খুঁটিনাটি ব্যাপারের দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে একমাত্র খুঁটিনাটি ব্যাপারের দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে নইলে ওই নাস্তিকের বাচ্চারা মুসলমান এবং মুসলমানের নবী সম্পর্কে অকথ্য গালিগালাজ করতে পারত না এত বড় সাহস তাদের থাকতো না কোনোদিনও কারণ তারা জানে হুজুর হুজুরে মিল নাই তারা এটা জানার পরেই এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে কালকে দুই ঘন্টা আলোচনা করেছি পিরুজালিতে এক মাহফিলে সেখানে বিভিন্ন দলের আপনার প্রার্থী বসে আছে তো আমি বলছি এতদিন ওয়াজ শুনিয়েছি শ্রোতা মণ্ডলীদেরকে আজকে আপনাদের প্রার্থীদের ওয়াজ শোনাবো যদি পছন্দ হয় আমাদের ওয়াজ আমার ওয়াজ শুনবেন নইলে চলে যাবেন রাস্তা ক্লিয়ার আছে কি ওয়াজ শোনাবেন হুজুর আমি বললাম ওয়াজ শোনাবো আপনারা যাত্রাতেও যান আপনারা বাউল গানেও যান আবার আপনারা মাহফিলেও আসেন এর মাহাত্ম কি আমাকে একটু বুঝিয়ে বলবেন কি আপনারা বুঝিয়ে বলেন চাই না বলেন আমার একটা কথা স্পষ্ট হয়ে গেছে কারণ আপনাদের ভোটের প্রয়োজন কিসের প্রয়োজন আপনাদের ভোটের প্রয়োজন আপনাদের রেকশালার ভোটও চাই আপনাদের মুচির ভোটও চাই আপনাদের ওই বেশ্যার ভোটও চাই নইলে যে আপনি নির্বাচনে জিততে পারবেন না আপনার দ্বারা হক কিভাবে আশা করা যায় আমি বললাম পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ ওই চোদ্দশো বছর থেকে আজও পর্যন্ত তার একটি ভুল প্রমাণ করতে পারে নাই অবশেষে ব্যর্থ হয়েছে আর প্রত্যেক বিজ্ঞানী প্রত্যেক সোশ্যালিস্ট প্রত্যেক বড় বড় বিদ্যান এ মর্মে ঘোষণা করেছে কোরআনের উপর এর চাইতে বড় কোনো কিতাব নাই আর নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বড় কোনো নেতা নাই এ কথা স্বীকার করার পরও কেন মোহাম্মদের একটা ফয়সালা মেনে নিতে বাংলাদেশের সরকারের এত কষ্ট কেন হয় যখন বলা হচ্ছে নারী পুরুষ একত্রে কাজ করতে পারবে না নারীরা পর্দা করে চলতে হবে নারী এবং পুরুষ একত্রে শিক্ষা অর্জন করতে পারবে না এ দাবি যখন হেফাজতে ইসলাম তাদের সামনে তুলে ধরেছে তখন বলছে দেশটাকে কি আবার অন্ধকারের মধ্যে জাহিলিয়াতের মধ্যে নিয়ে যেতে চায় না কি এরা তার মানে ওরা এখন আলো ভাবছে আর ইসলামের ইসলামের বিধানকে তারা অন্ধকার ভাবছে এই তো কুফুর এবং জুলুমাতের মধ্যে পার্থক্য শুনুন আজকে তাদের এত খারাপ লাগে কেন কিন্তু জাগরণ সৃষ্টি যখন হয়েছে জাগরণ সৃষ্টি যখন হয়েছে এই বাংলার জমিনে ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হবে হবে এই জাগরণে আমরা যদি খুঁটিনাটি বিষয়টাকে নিয়ে সামনে অগ্রসর হই যাকে আমরা খুঁটিনাটি ভাববো না করানো সই হাদিস দলিল ভিত্তিক অহিভিত্তিক ভিত্তিক যা এসেছে যদি আমরা মেনে নিয়ে সামনে অগ্রসর হই পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদের পদানত করে পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলার এই মুসলমানদেরকে পদানত করে বরং বাংলার মুসলমান যদি একবার জাগে সারা পৃথিবী দখল করে নেবে ইনশাআল্লাহ আমরা ভারতবর্ষ থেকে আলাদা হয়েছিলাম কারণ কি চেতনায় ছিল ইসলাম তখন শেখ মুজিবরও সর্বপ্রথম সারির নেতা ছিলেন ভাসানি প্রথম সারির নেতা ছিলেন এ এম ফজলুল হক প্রথম সারির নেতা ছিলেন তাদের চেতনা ছিল ইসলাম এই জন্য হিন্দুস্তানের সঙ্গে আমরা মিলি নাই ওই বলতে গেলে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ তারপর কেন আমাদের মিলন মেলা হয়েছিল একটি মাত্র কারণ সেটা হচ্ছে মুসলমানি ভাতৃত্বর কারণে আর কোনো কারণ নয় আমাদের ভাইয়েরা যখন আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে তখন আমরা উনিশশো সালে এই বাংলার জমিনে রক্ত ঢেলে প্রমাণ করেছি বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে এই বাংলার মুসলমানের আবারও প্রমাণ করবে কোরআন এবং সই সুন্নার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলাদেশে যদি একবার দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ আপনারা জাগরণ দেখেছেন প্রায় কোটি মানুষের মতো হয়ে গেছে তাও তো ওই জায়গা হরতাল এই জায়গা হরতাল দিয়ে বাধার সৃষ্টি করার পরেও প্রায় কোটি লোক হয়ে গেছে ইনশাল্লাহ সবার সবার গায়েই ছিল কাফনের কাপড় সাদা কাপড় কারো রঙিন কাপড় দেখেছেন আপনারা আমার চোখে পড়ে নাই আমি ওই দিনকে ডিউটিতেই যাব না এমন একটা পরিস্থিতি টিভি সেটের সামনে বসেছি এত ভালো লাগছে যে বাংলার মানুষ এখনো আছে যারা মুজাহিদদেরকে সহযোগিতা করার জন্য প্রাণী ত্রাণ সবকিছু নিয়ে রেডি আলহামদুলিল্লাহ আমি বলেছি গতকাল মাহফিলে যে যদি আবারও আমাদেরকে হিন্দুস্তানের বিরুদ্ধে মোকাবেলা করতে হয় ইনশাল্লাহ আমরা তাতে পরাজিত হব না ইনশাল্লাহ আমরা জয়ী হব ওনার এই কথাগুলো শোনার পরে ভালো লাগে নাই যেখানে প্রার্থী ছিল চেয়ারম্যান প্রার্থী মেম্বর প্রার্থী উনি উঠে তখন বলতেছেন আমার বক্তব্য শেষ হওয়ার পরে প্রধান প্রধান আলোচক আলোচনা করবেন তার আগে কিছু কথা তিনি বলতেছেন যে দেখেন কোরআন এবং হাদিসের কথা যা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্যতা অবশ্যই মেনে নিতে হবে কোরআন সমাজনীতির কথা বলে কোরআন সমাজতন্ত্রের কথা বলে কোরআন রাজনীতির কথা বলে কোরআন নাকি গণতন্ত্রের কথা বলে আমি মনে করলাম যে তোর বাম গেলে একটা থাপ্পড় মারার দরকার ছিল কিন্তু থাপ্পড় মারলে কেলেঙ্কারি হয়ে যাবে তাই মারলাম না ওরে বেটা কেমন করে তুই বলিস কোরআন কি পড়েছিস যে কোরআন গণতন্ত্রের কথা বলে কোন সুরা কত নাম্বার অধ্যায় কোন হাদিসে আছে গণ মানে মানুষ তন্ত্র মানে বিধান মানে মানুষের বিধান হ্যাঁ কোরআন মানুষের বিধান কোরআন মানুষের বিধান কে বলেছে কোরআন মানুষের বিধান কোরআন আল্লাহর বিধান অথচ সেই বিধানকে নিয়ে তুমি আজকে বলতেছে কথা কত বড় সাহস তোমাদের এই সাহসটা তোমাদের কেন হয়েছে কারণ আমরা মুসলমানরা খুঁটি নাটি ব্যাপার মনে করেছি হ্যাঁ আমরা আজকে খুঁটিনাটি ব্যাপার মনে করেছি যে এইগুলা তো খুঁটিনাটি ব্যাপার এছাড়া ঐক্য হওয়া যায় বলছি এই খুঁটিনাটি ব্যাপারগুলা নিয়ে সামনে অগ্রসর হন ইনশাল্লাহ আপনারা জিততে পারবেন কোরআন হাদিস বিজয়ী বাংলার জমিন হবেই হবে ইনশাল্লাহ একটু আগে অথবা পরে জাগরণ যখন সৃষ্টি হয়েছে একবার ইনশাল্লাহ আর পিছে ফিরে তাকাবো না ইনশাল্লাহ নবী করিম সাল্লাম বলছেন হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ আটশো পঞ্চান্ন নম্বর হাদিস তিরমিজির দুইশো আটচল্লিশ নম্বর হাদিস মেশকাতের নয়শত চুরাশি নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন লা সলাত লা সলাত ওর সলাদ যথেষ্ট নয় ওর সলাতি হবে না অনুবাদ করেছেন সলাতি হবে না আলহামদুলিল্লাহ যারা অনুবাদ করেছেন সবাই বলেছেন সলাতি হবে না এমনকি মারেফুল কোরআনেও এই অনুবাদটাই করা হয়েছে সলাতি হবে না লাতুজি মানে যথেষ্ট হবে না কিন্তু অনুবাদ করেছেন সলাতি হবে না ঠিকই আছে সলাতি হবে না যে তার রুকুতে এবং সেজদাতে তার পিঠকে সোজা না রাখলো পিঠ সোজা না রাখলো অর্থাৎ রুকুতে যাই কি পরে কি মরে অমনি আবার শেষ দাদায় অর্থাৎ তোর পিঠটা সোজা করার সময় পায় না আল্লাহ রসুল বলছেন না তার সলাতি হবে না তার সলাতি তার সলাতি হবে না এখানে আরেকটি বেশি শর্তব্য বলে যাবে জন্য বলে রাখি একটা হচ্ছে ইমামের আগে অথবা পরে শেষ দেওয়া বা রুকু করা আর একটা হচ্ছে আচ্ছা ইমামের আগে আর হচ্ছে ইমাম মাসবুকের সলাদ অর্থাৎ কেউ ঢুকে গেছে এবার ইমাম সাহেব রুকুতে চলে গেছে রুকুতে যাওয়ার সাথে সাথে এখন সে কি করবে সে কি রুকু পেলে তার রাখাত পাওয়া হবে এই দুইটা বিষয়ে আলোচনা করব আপনারা একটু মনে করে দিন ভুলে যেতে পারে এজন্য প্রথম আলোচনাটা হচ্ছে কি যে প্রথমটা কি বললাম না না এই তো ভুলে যাবো বলে আপনাদেরকে বললাম আপনারাও ভুলে গেলেন হ্যাঁ, হ্যাঁ ইমামের আগে পরে যে শেষদা দেয় রুকু করে এই কথাটা বলতেছিলাম নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলতেছেন যে নবিয়া করিম সাল্লাহ সাল্লাম যখন শেষদাতে যেতেন তখন আমরা রুকু থেকে পিঠ বাঁকা করতাম তার আগে নয় কি বুঝলেন রাসুসাল্লাম শেষদাতে চলে গেছে এর পরে বাঁকা হয়েছে পিঠ তার আগে নয় অথচ ইমাম রুকু থেকে আপনার ইমাম শেষদা থেকে উঠেই নাই উঠায় দাঁড়াই নাই অমনি উঠে গেল রসুসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওর মাথা হবে গাধার মাথা কিসের মাথা গাধার মাথা হবে তার মানে হচ্ছে ওই মাথার কোনো মূল্য থাকবে না গাধার মাথার যেমন কোনো মূল্য নাই ওর মাথার মধ্যে কোনো ঘিলু নাই ওর পিঠে যে পুস্তক আছে ও বুঝতেও পারে না দামি দামি পুস্তক ও নিয়ে শুধু হাঁটা দেয় ঠিক ওই লোকটার অবস্থা এইরকম যে এখানে একটি কথা বলতে গেলে আরেকটি কথা মনে এসে যায় তো একজন বলতেছে যে ভাই ওই ছয় তাকবীরের হাদিস নাই তো বাইদ মোকাররমে কি করে ছয় তাকবীর ঈদের সলাৎ হয় তখন আমি বলতেছিলাম যে ভাই এইভাবে হয় সেটা হচ্ছে আল্লাহ সুবান সুরা জুমায় বলেছেন যে কামাসালিল হিমার কামাসালিল হিমার ওই আলেমদের দৃষ্টান্ত হচ্ছে হিমার গাধা হিমারের উপর তুমি যদি কোনো লক্ষ লক্ষ টাকা দামি পুস্তক জ্ঞানী বই পুস্তক তুলে দাও হিমারের পিঠের উপর যে এত দামি বই আছে ওই হিমার ওই গাধা বুঝবে না ঠিক বাইতুল মুকারমের ইমাম সাহেব এবং খতিব সাহেব যারা আছেন তাদের উপর তলাই হচ্ছে কি ইসলামী ফাউন্ডেশন ওদের পিঠের উপর মূল্যবান বই পুস্তক রয়েছে আপনি তিরমিজির তৃতীয় খণ্ডে চারশো আট নম্বর হাদিস দেখে নেন সেখানে বারো তাকবিরে ঈদের সলাদ আদায় করার কথা বলা হয়েছে তারা উপরে পুস্তক রেখে নিচে ছয় তাকবিরে সলাত আদায় করে আল্লাহ বলছেন কামাসালিল হিমার ওরা হচ্ছে গাধা যেই গাধার উপর পুস্তক পিঠের উপর চাপিয়ে দিলে গাধা বুঝে না তার পিঠের উপর মূল্যবান কিতাব আছে না নাই এই জন্য ওই গাধারা কোনো দিন ওই পুস্তক পড়বে না ওদের নজরেই আসবে না আল্লাহ রসুল বলছেন যে ওই লোকটার মাথা হবে গাধার মাথা যেই লোকটা ইমামের আগেই রুকু থেকে ওঠে ইমামের শেষদার আগেই নিজের উঠে পড়ে ইমাম জালসা ইস্তেরাত করে বলে এগুলা মানা টানা নাই ডাইরেক্ট উঠে পড়ে বলে এটা খুঁটিনাটি ব্যাপার ইমামের আগে উঠে গেল তাও খুঁটিনাটি ব্যাপার তাক নিচে কাপড় পরে দারুস দাড়িও কিছু কিছু ছোট ছোট দেখেন না এরা এগুলা খুঁটিনাটি ব্যাপার আমার এক দোলাভাই আছে ওই ওই তরফের লোক তো আমি যখন কোরআন হাদিসের কথা বলি বলে তোমার কথা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তবে এটা কঠিনাটি ব্যাপার আমি বলি যে তাহলে আপনাকে বলে লাভ হলো কি আপনার সাথে তর্ক করা আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা সমান কথা কারণ আপনি সব কিছু মেনে নিয়ে বলবেন যে খুঁটিনাটি ব্যাপার এমন একটা পরিস্থিতি রাসুল বলছেন যে দেখো ইমামের আগে ওঠা যাবে না এবার এর মধ্যে আরেকটি বিষয় আসতেছি সেটা হচ্ছে কি যে ইমাম রুকুতে চলে গেছে এই মুহূর্তে একজন আসলো আসার পরে রুকু অবস্থায় যদি সুরা ফাতিয়া পড়তে পারে তাহলে সলাদ গণ্য হবে কারণ লা সলাদ বিহা ফাতিয়াতুল কিতাব যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়বে না তার হবে না অতএব ইমামের রুকু অবস্থায় কেউ যদি আসে আর যদি সলাদ সুরা ফাতিয়া না পাঠ করতে পারে তো ওই সলাদকে কি করবে না গণ্য করবে না তবে ফতো ওসাইমিনী ফাতোয়ার কানাল ইসলামে ফতোয়া দিয়েছেন হ্যাঁ, গাদার মতোই ফতুয়া আমার ফতুয়াটা পছন্দ হয় নাই ফতোয়া দিয়েছেন যে না রুকু পেলে রাকাত পাওয়া হবে কারণ এক সাহাবি এমনটি করেছিলেন আল্লাহ রসুল তো তাকে কিছু বললেন না কিন্তু আল্লাহ রসুল তো তাকে বললেন যে তুমি এরকম আর করবা না ওই সাহাবিদের পরবর্তী এরকম করেছে বা কোন সাহাবি করেছে প্রমাণ আছে কোন প্রমাণ নাই অতএব আপনার সলাদ শুদ্ধ করতে হলে যেটা স্পষ্ট সেই হাদিসটাকে মেনে নেন আর তার উপর আমল করেন রুকু পেলে রাকাত গণ্য হবে না রুকু পেলে যদি আপনি সলাদ সুরা ফাতিয়া পাঠ করতে পারেন রুকু থাকতে থাকতে তাহলে পারবেন নইলে কিন্তু সলাৎ হবে না এর সাথে আরেকটি কথা বলে নিই যখন ইমাম আপনার এই সলাতের জন্য একামত বলবে ইজা ওকিমাতিস সলাত ইল্লা সলাতুল মাকতুবা যখন সলাতের জন্য ইকামত দেওয়া হয় তখন ওই সলাত ছাড়ার কোনো সলাত নাই অথচ অনেকে গাধার মতো পড়তেই থাকে ইমাম পড়তে তো থাকেই আরো কিছু লোক আছে ইমাম ফজরের সলাপ পড়তেছে আগে সুন্নাত পড়ে তারপরে অংশগ্রহণ করে এটা সবচাইতে বেয়াদবি সীমা লঙ্ঘন আল্লাহর বিধানকে না মানার একটা পরিহাস এ তো গেলই আমাদের মতো কিছু লোক আছে যারা কি করতেছে তাকবির দিতেছে ঠিক আছে নামাজ সালাদটা পড়ে নি তাকবির দিতে দিতে পরে নিব না আপনার এটা দরকারটা কি আল্লাহ সুবাহ আপনাকে তো ওই সব দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সালাদ ত্যাগ করে দেন ওইখানে আপনার সব সব নিহিত আছে সাহাবারটার সাহাবিকটির নাম আমি ভুলে গেছি তবে আল্লাহ নবী একদিনকে এক সাহাবিকে ডাকতেছেন এই আসো সলাদ পড়তেছে সাহাব আল্লাহ রসুল বলতেছেন আসো তো চিন্তা করতেছে আমি আল্লাহর হুকুম আদায় করতেছি আর রসুল আমাকে ডাকতেছেন আমি না সলাদটা পড়ি আসি থাক অসুবিধা কি কিন্তু আল্লাহ রসুল তার উপর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন বললেন কি ব্যাপার আমি কি তোমাকে বলিনি রে তোমাকে কি আমি ডাকিনি বলে হ্যাঁ আল্লাহ রসুল ডেকেছেন আমিও তো সলাত আদায় করতেছিলাম তো আমি এর মধ্যে কি করে আসি কেন আল্লাহ কি কোরআনে তোমাদেরকে বলিনি তোমরা রাসুলের ডাকে আহ্বানে সারা দাও <coughs> আল্লাহ কোরআনে বলেনি বলে হ্যাঁ বলেছে তো তাহলে কেন আমার ডাকে তুমি সারা দিলে না বুঝতে হবে আল্লাহ সুবাহান ওয়াতালা আপনাকে যতটুকু সীমা নির্ধারণ করে দিয়েছেন এই সীমার বাইরে আপনাকে গেলে আপনার ইমান কবুল হবে না ইমান বাতিল বলে গণ্য হয়ে যাবে বুঝতে হবে এই সাথে আরেকটি কথা আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সোরা হাসর উনষাট নম্বর সোরা সাত নম্বর আয়াত মা আতা কুমুর রসুল ফাফুজুহু অমা নাহা কুমানহু ফাংতাহু রাসুল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো রাসুল যা তোমাদের থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এইবার হজরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বক্তৃতা করছেন হে নারী সমাজ তোমরা সাবধান হয়ে যাও খবরদার যেই নারী তাদের ভুরু প্লাক করেছে ভুরু চেষে শুরু করেছে ভুরু প্লাক করেছে যেই নারী দাঁত ঘষে ঘষে চিকন করেছে শুরু করেছে যেই নারী উলকি আঁকিয়েছে ওই নারীর উপর আল্লাহ সুবাহ এবং রাসুল অভিশাপ করেছেন এই কথাটা শোনার পর এক মহিলা তাকে বিরোধী প্রতিবাদ করে উঠল হে ইবনে মাসুদ কোরআন আমি চার পাঁচবার পড়ছি কোথাও এই এক পাই নাই তখন ইবনে মাসুদ বলতেছে ও মহিলা তুমি কি এই আয়াতটা পড়ো নাই আল্লাহ বলছেন মা আতা কুমুর রসুল হো অমা নাহা কুমান হো কুমানু হো রাসুল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো রাসুল যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো অতএব রাসুল যা বলেছেন ওটা আল্লাহই বলেছেন কারণ রাসুল তো নিজের থেকে কোনো কথা বলেন না সোরা নাজম তিপ্পান্ন নম্বর সোরা তিন এবং চার নম্বর আয়াত আমার নবী মন গড়া কোনো কথা বলেন না যা বলেন ওহি বলেন আর ওহি সারা রসুল যদি মন গড়া কোনো কথা বলতেন হাক্কা উনসত্তর নম্বর সুরা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওলাউ তাকাও আলাইনা বাদ আল আকাবিল আমার নবী যদি নিজের কিছু বানিয়ে নিজের থেকে বানিয়ে রচনা করে প্রয়াস পেত মানুষের মাঝে প্রচার করার চেষ্টা শুধু করত যেত আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম সোম্মালা অতঃপর তার আমি গ্রীবাদেশ কেটে দিতাম কেউ তোমরা তাকে রক্ষা করতে পারতে না বলেন সুবাহাম সুতরাং নবী করিম সাল্লাম যা বলে গেছেন করে গেছেন এটা কিন্তু খুঁটিনাটি ব্যাপার নয় আপনাকে এটা মেনেই সামনে অগ্রসর হতে হবে তাহলে আপনার কোনো ভুল ধরতে পারবে না আপনার বক্তব্য আপনার কথায় মানুষ একশো পার্সেন্ট আমল করার চেষ্টা করবে বেদাতের আলোচনা অনেকেই করে শির্কের আলোচনা অনেকেই করে কিন্তু নিজের মধ্যেই বেদাত আছে সেই বেদাত যুদ পরিত্যাগ না করা পর্যন্ত মানুষ এটা পরিহার করবে না আপনি যদি এখন মনে করেন আপনার দাড়ি চাষা আর একজনকে যদি বলেন এই ভাই আপনি সেরেক করেন কেন বেদাত করেন কেন আপনার কথা ফলপ্রসূ হবে ফলপ্রসূ হবে না এটা সম্ভব নয় আপনি যখন কোরআন হাদিসের কথা বলতে যাবেন ওরা চাইবে আপনার একেবারে পা থেকে মাথা পর্যন্ত ভুল ধরতে যেন ভুল ধরতে না পারে অর্থাৎ কোরআন সই হাদিসের মানদণ্ডে ভুল ধরতে না পারে আপনি শার্ট পরেছেন প্যান্ট পরেছেন এটা বৈধ জিনিস কেউ যদি এই ভুল ধরে ওই ভুলের তোয়াক্কা আমিও করি না আপনারও করার দরকার নাই কিন্তু দাড়ি বড় করে রাখতে হবে মুজ ছোট করে ছাড়তে হবে তারপরে আপনাকে সোননাথ অনুযায়ী চলতে হবে তাহলে তো আপনাকে আর ভুল ধরতে সে পারবে না আপনার সামনে সে কথা বলার সাহসটিও পাবে না অতএব নিজের আমল সংশোধন করলে বেদাত তিরোহিত হয়ে যাবে খুঁটিনাটি বলে পার পাওয়া যাবে না এবার আসুন নাবিয়ে কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটির উল্লেখ রয়েছে মুসনাদে আহম্মদ চারশো তিন নম্বর হাদিস মেশকাতের আটশত পঁচাশি নম্বর হাদিস নাবিয়া করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন একদিন সাহাবিদেরকে নিয়ে জমায়েত করে আল্লাহ রসল বলতেছেন হে আমার সাহাবিরা বলো তো চুরির বিধান কি যে চুরি করবে তার বিধান কি তো সাহাবিরা বলতেছে আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন এবার আল্লাহ রসুল বলতেছে বলো জেনার বিধান কি জেনা করলে কি শাস্তি তখন সাহাবিরা বলতেছে আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন এভাবে কয়েকটা বিধান জিজ্ঞাসা করলেন আর এই বিধানগুলোর ফয়সালা তখনও নাজিল হয় নাই তখন কার হাদিস তখনও নাজিল হয়নি তখন সাহাবিরা বললেন যে আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহ রসুল বলতেছেন যে শোনো এই যে চুরি করলো জেনা করলো এই সমস্ত অন্যায় অপকর্ম করলো চুরি করলো এই চুরির চাইতে নিকৃষ্ট একটা চোর আছে সাহাবিরা বলতেছেন সেই নিকৃষ্ট চোরটা কিভাবে আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি তার সলাতে চুরি করে কাইফা ইয়াসরিকু সলাতিহি ইয়া সাহাবীরা বলতেছেন আল্লাহ রাসূল সালাতে আবার কেমনে করে চুরি করে আল্লাহ রসুল বলছেন লাইউতিম্মা রুকু সুজুদা সে রুকু এবং সেজদা পরিপূর্ণ করে না এটাই হচ্ছে সলাতে চুরি করা আর এই চুরি করাটা হলে সবচাইতে নিকৃষ্ট চুরি করা যদিও এই চুরি করার কারণে হাত কর্তন হবে না কিন্তু বিবেক দংশিত হবে আপনার অন্তরাত্মা মরে যাবে আলোচনা আরেকটি আছে সেটা হচ্ছে সময় তো কম আরেকটি আছে সেটা হচ্ছে শেষ বৈঠক শেষ বৈঠকে বসতে হবে সালাম ফিরানোর মাধ্যমে সলাপ শেষ করতে হবে আচ্ছা সালাম ফেরানোর মাধ্যমে সলাদ শেষ করতে হবে তারপরে কি করতে হবে এই বৈঠকের মধ্যে একটি কাজ আছে তা হচ্ছে আমাদের দেশে অনেকেই করে লা বলে উঠা ইল্লাল্লাহ বলে নামায় এই ধরনের হাদিস একটা জাল বানোয়াট হাদিসে পৃথিবীর জমিনে আসমানের উপর জমিনে আসমানের উপর জমিনের উপর আসমানের নিচে খুঁজে পাওয়া যাবে না এরকম কোন হাদিস হাদিস কি আছে তাহলে হাদিস আছে সই মুসলিমের দ্বিতীয় খণ্ড সলাত অধ্যায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এগারোশো তিরাশি এগারোশো চুরাশি এগারোশো পঁচাশি ছিয়াশি সাতাশি পর্যন্ত হাদিস নাবিয়া করিম সাল্লা সাল্লাম শেষ বৈঠকে বসতেন এবং এই হাতটাকে তিপ্পান্ন নেয় আঙ্গুলটাকে তিপ্পান্ন নেয় বানিয়ে সর্বদা একেবারে শেষ বৈঠক পর্যন্ত শেষ পর্যন্ত নাড়াতে থাকতেন বোঝা গেল মুসল্লির ইশারা ওই এই পর্যন্ত থাকবে অথবা শেষদা পর্যন্ত থাকবে এখন মেশকাতে নয়শো সতেরো নাম্বার হাদিস নাবি করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল এরকম এরকম করবো তার কারণটা কি সালাতের মধ্যে এরকম এরকম করব তার কারণ কি আল্লাহ রসুল বলছেন লাহিয়া আসাদ শয়তান লাহিয়া আসাদ শয়তান এটা শয়তানের কাছে মেয়াদা নিক্ষেপের চাইতে লোহা নিক্ষেপের চাইতে বড় কঠিন এই শাহাদতের ইশারা দ্বারা কোন মানুষকে লোহা মারলে যেমন কষ্ট পায় তেমন এই শাহাদতের ইশা করলে শয়তান কষ্ট পায় আরেকটি বিষয় আমরা প্রথম বৈঠকে বসবো স্বাভাবিকভাবে যেভাবে বসার নিয়ম আছে আর দ্বিতীয় বৈঠকে কিভাবে বসবো একা করে বসবো অর্থাৎ নিতন্নটা মাটির উপর আর পা বাম পাটা ভিতরে দিয়ে এই পাটাকে ডাইন পাটাকে উঁচা করে রাখতে হবে এটা হলে সন্না দেখেন এটা কেউ কেউ ছুটি নাটি বলে বলে না সহি মুসলিমের এক হাজার উনআশি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইবনে আব্বাস রাজি আল্লাহ কতি কতিপয় সাহাবি জিজ্ঞাসা করতেছেন যে ইবনে আব্বাস এই যে ইকা এই জিনিসটা কি এভাবে বসা এই জিনিসটা কি আল্লাহ নবী সাহাব ইবনে আব্বাস বলতেছেন যে হিয়া সুন্না এটা হচ্ছে সুন্নাত তখন তারা বলতেছে ইবনে আব্বাস এটা তো মানুষের জন্য বহুত কষ্ট হয় আমার নিজের জন্য অনেক কষ্ট হয় এরকম বসা তারা স্বাস্থ্যবান মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয় তখন বলতেছেন এটা তো মানুষের জন্য অনেক মানুষের জন্য কষ্টকর হয় হাদিস স্পষ্ট কষ্টকর হয় তখন ইবনে আব্বাস বলতেছেন বালহিয়া সুন্নাতা নাবিয়াকা সোহান আল্লাহ বালিয়া সুন্নতা নাবি আঁকা তুমি যতই টাল বাহানা করো না কেন খুঁটি নাটি ব্যাপার মনে করো না কেন বালিয়া সুন্নতা নাবি আঁকা এটা তোমার নবীর সুন্নাত বলেন সুবাহান আল্লাহ বিহামদিন সুবাহান আল্লাহ আজিম তাই ঠুকলো কারণে তুমি এটা পরিত্যাগ করতে পারো না আসুন সলাতের এতদিন পর্যন্ত আলোচনা করা হলো আজকে এখানেই সলাতের আলোচনা সংক্ষিপ্ত করলাম তবে আপনাদেরকে সলাতের বিস্তারিত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু খালি এক শোনায় দেব সলাতে রসুল থেকে দুই তিন মিনিটের বেশি সময় লাগবে না যেহেতু আজকে পর্ব শেষ একটু সময় বেশি নিল আমি দুঃখিত সলাতের নিয়মাবলী সংক্ষিপ্ত নিয়ম এখানে বর্ণনা করা হয়েছে প্রথমেই তো না আচ্ছা প্রথমে হলো তাকবিরে তাহারিমা অজু করার পর অজু সম্পর্কে আমি অবশ্য আলোচনা করি নাই যদি অন্য সময় সুযোগ পাই তাহলে তাহারাত বা পাক পবিত্র পাক পবিত্রতা সম্পর্কে তিন পর্বের আলোচনা আছে ওর মধ্যে অজু সহ সর্বোচ্চ আলোচনা আছে এবং আমার ইন্টারনেটে একটা বক্তৃতা আছে পাক পবিত্রতা বা তাহারাত এই বক্তৃতা সহ সলাতের যাবতীয় বক্তৃতাগুলো আমি রেকর্ড করেছি এইগুলো আমি একটা সিডি আকার ইনশাল্লাহ বের করব আপনাদের উপকারার্থে ইনশাল্লাহ এগুলো আবার ছাড়া হবে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে বিস্তারিত গুলো শুনতে পারবেন আজকে সলাতের আলোচনা এই পর্যন্ত শেষ সংক্ষিপ্ত নিয়ম আমি আপনাদের বলে দেই প্রথমে দাঁড়াতে হবে তারপরে তাকবিরে তাহারিমা তাকবিরে তাহারিমা অজু করার পর সলাতের সংকল্প করে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দুহাত কাত বরাবর উঠিয়ে অথবা কান বরাবর পর্যন্ত ওঠানোর দলিল আছে তাহারি মাস এসে বুকে হাত বাঁধতে হবে থাকবে তাহারি মাস এসে বুকের উপর হাত বাঁধতে হবে এইভাবেও বাঁধা যায় এভাবেও বাঁধা যায় তবে নাবির নিচে বাঁধা যায় না এ সময় বাম হাতের উপর ডান হাত কোনোই বরাবর রাখবে অথবা বাম কবজির উপর ডান কবজি রেখে বুকের উপর হাত বাঁধবে এরপরে আল্লাহ বায়দ বাইনি ও খতাইয়া ইয়া কামা মাসরিক অর্থাৎ বায়দ বাইনি পড়বেন অথবা অন্য কোনো থাকলে সেটা পড়বেন এরপর সুরাই ফাতিয়া পাঠ করতে হবে সুরাই ফাতিয়া পাঠ করার পর আপনি যদি ইমামের পিছনে না থাকেন তাহলে অন্য সুরা পড়বেন আর যদি ইমামের পিছনে থাকে তাহলে সুরাই ফাতিয়া পর্যন্তই যথেষ্ট এরপরে কমা রুকু আপনার রুকুতে যেতে হবে রুকু কিরাত শেষে আল্লাহ আকবার বলে দুহাত কাদ অথবা কান পর্যন্ত উঠিয়ে রাফায়লাই দিন করে রুকুতে যাবে এ সময় হাঁটুর উপরে দুহাত ভর দিয়ে পা হাত পিঠ ও মাথা সোজা রাখবে এবং রুকুর দোয়া পড়বে কমপক্ষে সোভান বিয়াল আজিম কমপক্ষে তিনবার পড়বে পাও মায়ের পরে অতঃপর রুকু থেকে উঠে সোজা ও সুস্থিরভাবে দাঁড়াবে এ সময় দুহাত কিবলামুখীর খাড়া রেখে কাত পর্যন্ত উঠাবে এবং ইমাম মুক্তাদি সকলেই বলবে সামি আল্লাহ হলিমান হামিদা ইমাম বলে মুক্তাদি বলবে না আর মুক্তাদি বলবে ইমাম বলবে না এমনটা নয় ইমাম মুক্তাদি সবাইকেই বলতে হবে অতঃপর কম আর দোয়া একবার পড়বে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারান কান ফিহি আচ্ছা এটা কম আর দোয়া এরপরে সেজদাতে যাবে কম আর দোয়া পাঠ শেষে আল্লাহ একবার বলে প্রথমে দুহাত পরে দু হাঁটু মাটিতে রেখে সেজদায় যাবে প্রথমে কি হাত রাখতে হবে তারপরে হাঁটু এরপর বেশি বেশি দোয়া পড়বে এ সময় দোহাত কিবলামুখী করে মাথার দুপাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবে কোনোই বগল ফাঁকা রাখবে হাঁটুতে বা মাটিতে ঠেস দিবে না সিজদা লম্বা হবে পিঠও সোজা থাকবে যেন নিজ দিয়ে বকরির বাচ্চা দেওয়ার মতো ফাঁক থাকে মহিলা হোক অথবা পুরুষ হোক সবাইকে এই নিয়মে সেজদা করতে হবে নিচেতে যেন বকরির বাচ্চা যেতে পারে সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে এ সময় স্থিরভাবে বসে দোয়া পড়বে অতঃপর আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় যাবে সেখানে যে দোয়া পড়বেন কমপক্ষে রব্বিক ফিরলি অতঃপর আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় যাবে ও দোয়া পড়বে রুকু ও সেজদায় কোরআনি দোয়া পড়া চলবে না অন্য অন্য দু হাদিসে যা এসেছে তা পড়তে পারবেন দ্বিতীয় চতুর্থ রাখাতে দাঁড়াবার প্রাককালে সেজদা থেকে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসবে অর্থাৎ একে জালসা ইস্তেরাহাত বলা হয় অতঃপর মাটিতে দুহাত ভর দিয়ে উঠিয়ে দাঁড়িয়ে যাবে উঠে দাঁড়িয়ে যাবে শেষদার দোয়া সোভান রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার দুই শেষদার মাঝখানে দোয়া আল্লাহ ফেরলি পক্ষে রব্বিক ফিরলি ওর হামনি ওজবুরুন ইহাদিনী ওয়াফিনি ওর জুকনি এরপরে বৈঠক দ্বিতীয় রাখার শেষে বৈঠকে বসবে যদি প্রথম বৈঠক হয় তবে কেবল আত্মাহিয়াত পড়বে অনেকে দরুদ পড়েন পড়ার দরকার নাই শুধুমাত্র আত্মাহিয়াত পড়লেই চলবে আর যদি শেষ বৈঠক হয় তবে আত্মাহিয়াত পড়ার পর দরুদ দোয়ায় মাজুরা ও সম্ভব হলে বেশি বেশি দোয়া পড়বে আল্লাহ রসুল বলছেন যে জুতার ফিতা হারিয়ে গেলেও শেষ বৈঠকে যাওয়ার অনুমতি আছে তাহলে ওই সলাৎ পড়ার মোনাজাতের ওই বেদাত করার দরকার নাই ওর ভিতরে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম বৈঠকে বাম পায়ের পাতার উপর বসবে এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতন্নের উপর বসবে ও ডান পা খাড়া রাখবে যা আলোচনা করলাম এ সময় ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী রাখবে বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলি বাম হাঁটু প্রান্ত বরাবর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত তিপ্পান্ন ন্যায় মুষ্টিবদ্ধ রেখে সালাম ফিরানোর আগ পর্যন্ত সাদত আঙ্গুলি নাড়িয়ে ইশারা করতে থাকবে মুসল্লির নজর ইশারার বাইরে যাবে না বৈঠকের দোয়া তাসাউদ আপনারা জানেন কি পড়তে হবে তারপরে দরুদ পড়তে হবে তারপরে দোয়ায় মাসুরা পড়তে হবে এরপরে আপনি সালাম ফিরাবেন ইনশাল্লাহ সহি সলাতের আলোচনা এ পর্যন্তই আজকে সংক্ষিপ্ত আকারে শেষ করলাম আমা তৌফিক ইল্লা বিল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম